আহ্বান প্রদীপ কাফেলার শোনো শুনতে শুনতে শেষ হয়ে গেল প্রদীপ শিল্পী গোষ্ঠীর বিদ্রোহী শিল্পীদের বিপ্লবী পরিবেশনা সাবধান অ্যালবামটির কথা ও সুর মোহাম্মদ রাশিদুল ইসলাম হাফেজ তাওহিদুল ইসলাম ও মনিরুল ইসলাম এতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম ওসমান গনি আল মুজাহিদি হাফেজ ইব্রাহিম আল হাদি হাফেজ তাওহিদুল ইসলাম মুস্তাফিজুর রহমান ও মুস্তাকিম বিল্লাহ সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ জাহিদুল ইসলাম দিক নির্দেশনায় মাওলানা রিয়াজুল ইসলাম মাঝহারি কাজী মেহেদি হাসান লাবু ও মুফতি ইব্রাহিম খলি অ্যালবামটি প্রযোজনা ও পরিবেশনা করেছেন উদীয়মান তরুণদের ইসলামী সাংস্কৃতিক সংগঠন প্রদীপ শিল্পী গোষ্ঠী উপস্থাপনায় ছিলাম আমি সিফাতুল্লাহ আসাদি আমাদের সঙ্গীতগুলো পেতে লগ ইন করুন W W W dot Pradip Shilpi Goshthi dot কম বিস্তারিত জানতে শূন্য এক সাত দুই পাঁচ এক তিন তিন শূন্য ছয় শূন্য তাহলে ভালো থেকে বন্ধুরা আবারও কথা হবে আগামী অ্যালবামে আল্লাহ হাফেজ আহবান আহবান আহবান প্রদীপ কাফেলার শোনো আহবান আহবান আহবান আহবান প্রদীপ কাফেলার শোনো আহবান